বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতিক্রম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক সংগঠনের নাম আমরা নিপীড়িত মানুষের বন্ধু আমরা মানের প্রাণের দম ব্যতিক্রম ব্যতিক্রম শুরু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পঞ্চম অডিও অ্যালবাম ডায়েরিটা খুলে দেখি এতে যারা কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মাসুম বিল্লা মইনুল ইসলাম মাহফুজ মামুন শরীফুল ইসলাম ও সাইফুল ইসলাম ক্যাসেটটির প্রযোজনায় ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট পরিবেশনায় সমন্বিত সাহিত্য সাংস্কৃতিক সংসদ শশাস